আবু সাইদ রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে এমনকি তারা যদি গোসাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে আমরা বললাম হে আল্লাহ রসুল আপনি কি ইয়াহুদি ও নাসারাদের কথা বলছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তবে আর কার কথা